মাঝসাগরে ঠিকানাহীন খাদ্যবিহীন ভাসছে যাদের নাও বিশ্ববিবেক জাতিসংঘ তাদেরকে আজ ঘরের দিশা দাও মাঝসাগরে ঠিকানাহীন খাদ্যবিহীন ভাসছে যাদের নাও বিশ্ববিবেক জাতিসংঘ তাদেরকে আজ ঘরের দিশা দাও হাসছে যারা পুড়ছে যারা মরছে যারা ওরাও মুসলমান জল্লাদের এই কবল থেকে ছিনিয়ে আনো রোহিঙ্গাদের প্রাণ হাসছে যারা পুড়ছে যারা মরছে যারা ওরা মুসলমান জল্লাদের এই কবল থেকে ছিনিয়ে আনো রোহিঙ্গাদের প্রাণ মৎস্যগরে ঠিকানাহীন খাদ্যবিহীন ভাসছে যাদের নাও বিশ্ববিবেক জাতিসংঘ তাদেরকে আজ ঘরের দিশা দাও ওরাও মানুষ ওদের আছে দেশ পরিচয় বাঁচার অধিকার কেন তাদের গৃহে আগুন বাস্তুবিহীন হচ্ছে বারংবার ওরাও মানুষ ওদের আছে দেশ পরিচয় বাঁচার অধিকার কেন তাদের গৃহে আগুন বাস্তুবিহীন হচ্ছে বারংবার কেন তাদের চতুর্দিকে বৌদ্ধ নামের ধর্মীয় সন্ত্রাস নাফ নদীতে ভাসবে কেন নারী শিশুর হাজার হাজার লাশ কেন তাদের চতুর্দিকে বৌদ্ধ নামের ধর্মীয় সন্ত্রাস নাফ নদীতে ভাসবে কেন নারী শিশুর হাজার হাজার লাশ অক্ষে আনো দ্রোহের ফাগুন রক্তে এবার লাগুক আগুন অক্ষে আনো দ্রোহের ফাগুন রক্তে এবার লাগুক আগুন চোখে নাচুক প্রতিশোধের তীব্র অগ্নিবান বাঁচাও মুসলমান বাঁচাও মাজলুমান বাঁচাও মুসলমান বাঁচাও মাজলুমান জল্লাদের এই কবল থেকে ছিনিয়ে আনো রোহিঙ্গাদের প্রাণ মাসাগরে ঠিকানাহীন খাদ্যবিহীন ভাসছে যাদের নাও বিশ্ব বিবেক জাতি সংঘ তাদেরকে আজ ঘরের দিশা দাও ওরা আমার বন্ধু স্বজন ভাই কি বাবন কিংবা আমার মা অনেক ওরা মার খেয়েছে এভাবে আর মরতে দেব না ওরা আমার বন্ধু স্বজন ভাই কি বাবন কিংবা আমার মা অনেক ওরা মার খেয়েছে এভাবে আর মরতে দেব না মানব নামের দানবগুলো রক্তদের চুষছে অনর্গল আর কতটা সইবে আঘাত আর কতটা ঝরবে চোখের জল মানব নামের দানবগুলো রক্তদের চুষছে অনর্গল আর কতটা সইবে আঘাত আর কতটা ঝরবে চোখের জল ঝরছে রক্ত ঝরুক আরো শান্তি নামার ভাওতা ছাড়ো ঝরছে রক্ত ঝরুক আরো শান্তি নামার ভাওতা ছাড়ো যুদ্ধে নামার স্লোগান দিয়ে রক্তে করো স্নান গুমট রাতের আধার চিরে মুক্ত করো রোহিঙ্গাদের প্রাণ রোহিঙ্গাদের প্রাণ রোহিঙ্গাদের প্রাণ রোহিঙ্গাদের প্রাণ কালরা